চারি পরশ পে বনে ফুটল শত ফুল সে তো আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল সে তো আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল জারি পরশ পে বনে ফুটল শত ফুল সেই আপনারা শুনছেন রংধনু সাংস্কৃতিক ফোরামের তৃতীয় অ্যালবাম প্রজাপতি সে তো আমার প্রিয় দেশের লোকের তখন মনটা ছিল পাথর নিজের হাতে আপন মেয়ের জিন্দা দিত কবর আরব দেশের লোকে তখন মনটা ছিল পাথর নিজের হাতে আপন মেয়ের জিন্দা দিত কব আরব দেশের লোকে তখন মনটা ছিল পাথর নিজের হাতে আপন মেয়ের জিন্দা দিত কবর নবীর চুয়াই সকল আধার হলো যে নির্মূল সেই তো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল সেই তো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল জারি পরশ পে বনে ফুটল শত ফুল সেই তো আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সে তো আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল আলোই আলোই ভরে গেল এই যে বসুন্ধরা তামাম জাহান রাসুল প্রেমে হলো মাতোয়ারা আলোই বসুন্ধরা তামাম জাহান রাসুল প্রেমে হলো মাতোয়ারা আলোয় আলোয় ভরে গেল এই যে বসুন্ধরা তামাম জাহান রাসুল প্রেমে হলো মাতোয়ারা আমরা গাই তারি প্রেমে মাদিনার বুলবুল সেই তো মার প্রিয় নবী মোহাম্মদ রাসূল সে তো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল জারি পরশ পে বনে ফুটল শত ফুল সেই তো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল সে তো আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল গাছ গাছালের শাখায় শাখায় উঠল পাখি গে মক্কাবাসী ধন্য হলো তারি পরশ পেয়ে গাছ গাছালির শাখায় শাখায় উঠল পাখি গে মক্কা মক্কাবাসী ধন্য হলো তারি পরশ পে গাছ গাছালির শাখায় শাখায় উঠল পাখি গে মক্কাবাসী ধন্য হলো তারি পরশ পে এ ধরাতে এলেন তিনি ফাংতে সকল ভুল সেই তো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল সে তো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল জারি পরশ পে বনে ফুটল শত ফুল সে তো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল সেই তো আমার প্রিয় নাবি মুহাম্মদ রসুল সেই তো আমার প্রিয় নাবি মুহাম্মদ রসুল সেই তো আমার প্রিয় নাবি মুহাম্মদ রসুল সেই তো আমার প্রিয় নাবি মুহাম্মদ রসুল almadina.com almadina.com